บุ๊กทูเก้าสิบสี่จูรานบุยจูรานบุย คำสันธานหนึ่งสังจุกการีอบบยเอกสังจุกการีอบบยเอกรอจนฝนหยุดก่อน বৃষ্টি না থামা পর্যন্ত অপেক্ষা করো বৃষ্টি না থামা পর্যন্ত অপেক্ষা করো รอจนดิฉันเสร็จก่อน আমার শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করো আমার শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করো รอจนกว่าเขาจะกลับมา সে ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করো সে ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করো ดิฉันรอจนกว่าผมจะแห้ง আমার চুল যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব আমার চুল যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব ดิฉันรอจนกว่าหนังจะจบ সিনেমা যতক্ষণ না শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব সিনেমা যতক্ষণ না শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব ดิฉันรอจนกว่าสัญญาณไฟจะเปลี่ยนเป็นสีเขียว ট্রাফিকের আলো সবুজ না হওয়া অবধি আমি অপেক্ষা করব ট্রাফিকের আলো সবুজ না হওয়া অবধি আমি অপেক্ষা করব คุณจะไปพักร้อนเมื่อไหร่ তুমি ছুটিতে কখন যাবে তুমি ছুটিতে কখন যাবে ก่อนวันหยุดฤดูร้อนอีกหรือ গরমের ছুটির আগে গরমের ছুটির আগে ใช่ ก่อนวันหยุดฤดูร้อนจะเริ่ม হ্যাঁ গরমের ছুটি শুরু হবার আগে হ্যাঁ গরমের ছুটি শুরু হবার আগে ซ่อมหลังคา ก่อนที่ฤดูหนาวจะเริ่ม শীত শুরু হবার আগে ছাদটা সারাই করো শীত শুরু হবার আগে ছাদটা সারাই করো ล้างมือของคุณก่อนที่คุณจะนั่งที่โต๊ะ টেবিলে বসার আগে নিজের হাত ধুয়ে নাও টেবিলে বসার আগে নিজের হাত ধুয়ে নাও ปิดหน้าต่างก่อนที่คุณจะออกไปข้างนอก বাইরে যাবার আগে জানালাটা বন্ধ করো বাইরে যাবার আগে জানালাটা বন্ধ করো คุณจะกลับบ้านเมื่อไหร่ তুমি কখন বাসায় ফিরে আসবে তুমি কখন বাসায় ফিরে আসবে หลังเลิกเรียนหรือ ক্লাসের পরে ক্লাসের পরে ค่ะ หลังเลิกเรียน হ্যাঁ ক্লাস শেষ হয়ে যাবার পরে হ্যাঁ ক্লাস শেষ হয়ে যাবার পরে หลังจากเขาประสบอุบัติเหตุ เขาทำงานไม่ได้อีกต่อไป তার দুর্ঘটনা হবার পরে সে আর কাজ করতে পারেনি তার দুর্ঘটনা হবার পরে সে আর কাজ করতে পারেনি หลังจากที่เขาตกงาน เขาไปประเทศอเมริกา তার চাকরি যাবার পরে সে আমেরিকা চলে গেছে তার চাকরি যাওয়ার পরে সে আমেরিকা চলে গেছে หลังจากที่เขาได้ไปประเทศอเมริกา เขาก็ร่ำรวย সে আমেরিকা চলে যাবার পরে বড়লোক হয়ে গেছে সে আমেরিকা চলে যাবার পরে বড়লোক হয়ে গেছে